এক জঙ্গলের জঙ্গলের রাজা সিংহ নিজের গুহায় আরাম করে ঘুমোচ্ছিল ঠিক তখন কোথার থেকে একটা ইঁদুর এসে সিংহের ওপর লাফাতে লাগলো তার ফলে সিংহের ঘুম ভেঙে গেল সিংহ ভীষণ রেগে গেল সেই ইঁদুরের ওপর আর ইঁদুরকে নিজের থাবায় ধরে রাগে গর্জন করে বলে উঠল তুই আমার ঘুম নষ্ট করে দিলি এবার আমি তোকে মেরেই ফেলবো ইঁদুর তো খুব ভয় পেয়ে গেল সে তখন কাঁপতে কাঁপতে সিংহকে বলল হে সিংহ মশাই আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন যদি আপনি আমায় ছেড়ে দেন তাহলে আপনার অনেক ভালো হবে আর আপনার এই উপকারের আমি সময় এলে নিশ্চয়ই প্রতিদান দেবো এটা শুনে তো সিংহের ইঁদুরের প্রতি খুব দয়া হলো আর ও তখন তাকে ছেড়েও দিল কিন্তু সিংহ নিজের মনেই হাসতে লাগলো আর ভাবল <laughs> এই ছোট্ট ইঁদুর কি করে আমার উপকারের প্রতিদান দেবে সময় কাটতে লাগলো একদিন যখন সিংহ শিকারের জন্য প্রতিদিনের মতো জঙ্গলে ঘুরছিল তখন এক শিকারী হঠাৎ চালাকি করে সিংহকে নিজের জালে আটক করে সিংহ তো তখন সাহায্যের জন্য জোরে জোরে গর্জন করতে লাগলো সিংহের চিৎকার ইঁদুরের কানে যায় আর ও দৌড়ে সিংহের কাছে আসে সিংহকে জালে আটকা দেখে ইঁদুর তখনই নিজের ধারালো দাঁত দিয়ে শিকারির জাল কাটতে লাগলো আর সিংহকে মুক্ত করে দিল সিংহ ইঁদুরকে অনেক ধন্যবাদ দিল সেদিন থেকে সিংহ বুঝতে পারল যে কোনো প্রাণীর যোগ্যতা তার বাইরের রূপ দেখে আন্দাজ করা উচিত নয় আর ছোট বড় এই বিভাজনও করা উচিত নয় সবসময়ই সবাইকে সাহায্য করা উচিত কারণ যে অন্যদের সাহায্য করে তাকেও বিপদে সবাই সাহায্য করে